কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণের গল্প আমি আপনাকে এর আগে একাধিকবার বলেছি কলকাতাতে সিরাজের টার্গেট ছিল পুরনো ফোর্ট উইলিয়াম যেটা ছিল লাল দিঘির পাশে যেখানে আজকে জিপিও কলকাতাতে তখন সাহেবদের সংখ্যা তিনশো হবে না কিন্তু সিরাজের আর্মি পঞ্চাশ হাজার কাজেই সাহেবরা যুদ্ধ হারলেন বিশে জুন সতেরোশো ছাপ্পান্ন এখন যেখানে ফেয়ারলি প্লেসের রেলওয়ে অফিস সেই দিকের একটি গেট দিয়ে ফোর্ট উইলিয়ামে প্রবেশ করলেন নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়ামের গভর্নর রজার ড্রেক যার ঔদ্ধত্যের কারণেই গোটা যুদ্ধটা হলো তিনি কিন্তু এর মধ্যে পালিয়েছেন সাহেবদের হয়ে সারেন্ডার করলেন জন জেফনায়া হলওয়েল রাতটা ফোর্ট উইলিয়ামেই কাটাবেন ঠিক করলেন সিরাজ কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফোর্ট উইলিয়ামের ভেতরে যে সমস্ত সাহেবরা রয়েছেন যাদের মধ্যে মহিলারাও রয়েছেন তারা তো এখন অফিসিয়ালি প্রিজনার্স অফ ওয়ার মানে যুদ্ধবন্দী তাদের কি হবে সিরাজ হুকুম দিলেন ফোর্ট যখন নিশ্চয়ই একটা জেলও আছে আপাতত এক রাতের জন্য তাদের সবাইকে জেলেই বন্ধ করে রাখো ফোর্ট উইলিয়ামের ভেতরে জেল বলতে যে ঘরটা ছিল তার নাম ছিল ব্ল্যাক হোল চোদ্দ ফুট বাই আঠেরো ফুটের একটা ঘর যার রয়েছে দুটি ছোট্ট জানলা তার মধ্যে বন্ধ করে দেওয়া হলো একশো ছেচল্লিশ জনকে একই জুন মাসের গরম তার উপর যুদ্ধর ক্লান্তি চারিদিকে তখনও চলছে আগুন তার ধোঁয়া সব মিলিয়ে ব্ল্যাক হোলের ভেতরে সে রাতে অবস্থা ছিল দুর্বিষহ সকালে যখন ব্ল্যাক হোলের দরজা খোলা হলো তখন দেখা গেল একশো ছেচল্লিশ জনের মধ্যে বেঁচে আছেন মাত্র তেইশ জন ইংরেজরা এর নাম দিল দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি বাংলায় অন্ধকূপ হত্যাকাণ্ড আর জন জেফনায়া হলওয়েল নিজের খরচে আজকের এনএস রোড আর বিবিডি ভাগের মোড়ে তৈরি করলেন একটি মনুমেন্ট তবে মেনটেনেন্সের অভাবে সেই হলওয়েল মনিউমেন্টের অবস্থা কয়েক বছরের মধ্যেই খুব শোচনীয় হলো এবং সরকার বাহাদুর হুকুম দিলেন সেটা ভেঙে ফেলার এখানে বলে রাখা ভালো যে অন্ধকূপ হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে অনেকের বক্তব্য যে এরম কোনো ঘটনা আদৌ ঘটেনি কিন্তু আঠেরোশো নিরানব্বই সালে ভাইস রয় মানে বড়লাট হয়ে ভারতে এলেন জর্জ নাথানিয়াল কাজন ইতিহাসে তার যাকে বলে কিন ইন্টারেস্ট সতেরোশো ছাপ্পান্ন যুদ্ধর কথা তিনি পড়েছিলেন ভারতে আসার পথে জাহাজে তার আদেশে হারিয়ে যাওয়া পুরনো ফোর্ট উইলিয়ামের ম্যাপ তৈরি হয় তার দেওয়ালের পজিশন মার্ক করতে নানান জায়গায় বসে পেতলের লাইন সেই লাইন আপনি আজও দেখতে পাবেন জিপিওর সিঁড়িতে আর ব্ল্যাক হোল কোথায় সেই কুখ্যাত অন্ধকূপ জিপিওর উত্তর দিকে জিপিও আর কালেক্টরেট বিল্ডিংয়ের মাঝখানে রয়েছে একটা সরু গলি গলির মুখে লোহার গেট আর গেটের পাশে ফুটপাথ থেকে উঁকি মারছে একটা কামান সতেরোশো যুদ্ধে ব্যবহার হয়েছিল এই কামান আর ওই লোহার গেটের পেছনেই একসময় ছিল the black hole of Calcutta কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরো শুনতে এবং আরো জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dweep